بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع কল্যাণের জন্য প্রেরিত বায়ুর শপথ সজরে প্রবাহিত ঝটিকার শপথ মেঘ বিস্তৃতকারী বায়ুর শপথ মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং ওহি নিয়ে অবতরণকারী ফেরেস্তাগণের শপথ ওজোর আপত্তির অবকাশ না রাখার জন্য অথবা সতর্ক করার জন্য নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে وإذا السماء فرجت وإذا الجبال نسفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل অতপর যখন নক্ষত্রসমূহ নির্বাপিত হবে যখন আকাশ ছিদ্রযুক্ত হবে যখন পর্বতমালাকে উড়িয়ে দেওয়া হবে এবং যখন রসুলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে এসব বিষয় কোন দিবসের জন্য স্থগিত রাখা হয়েছে বিচার দিবসের জন্য وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين আপনি জানেন বিচার দিবস কি সেদিন মিথ্যা আরোপকারীদের দুর্ভোগ হবে ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি অতপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে ألم نخلقكم من قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি অতপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে এক নির্দিষ্ট কাল পর্যন্ত অতপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি আমি কত সক্ষম স্রষ্টা ويل يومئذ للمكذبين ألم نجعل الأرض كفاة أحياء وأمواتا সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণী রূপে জীবিত ও মৃতদেরকে وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে